সুরা আত্মবা এ সুরার শুরুতে বিসমিল্লা পড়ার নিষেধ মোশরেকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করে রেখেছিলে আল্লাহ তালা ও তার রসুলের পক্ষ থেকে তোমাদের তা থেকে অব্যাহতি রয়েছে অতএব হে মোশরেকরা তোমরা আরও চার মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো তোমরা কখনো আল্লাহ তালার ফয়সলা থেকে পালাতে পারবে না এবং আল্লাহ তালা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন আজ মহান হজের এদিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তালা ও তার রসুলের ঘোষণা এই যে আল্লাহ তালা মোশরেকদের সাথে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার রসুলও হে মোশরেকরা যদি তোমরা এখনও তওবা করো তাহলে তাই হবে তোমাদের জন্য কল্যাণকর আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তালার ফয়সলা থেকে তোমরা কখনো পালাতে পারবে না হে নবী এর পরও যারা কুফরি করেছে তাদের তুমি এক কঠোর আজাবের সুসংবাদ দাও إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليه إِنْ إِلَى مُدَّتِهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ فَإِذَا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا তবে সেসব মোশরেকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছ তারা চুক্তি রক্ষার ব্যাপারে এতটুকুও ত্রুটি করেনি না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে তাদের চুক্তি তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা মেনে চলবে আসলেই যারা আল্লাহ তালাকে ভয় করে তাদের অবশ্যই তিনি ভালোবাসেন অতপর যখন এ নিষিদ্ধ চার মাস অতিবাহিত হয়ে যাবে তখন মোশরেকদের যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে তাদের বন্দি করবে তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্যে তোমরা প্রতিটি ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকবে তবে এর পরেও তারা যদি তওবা করে দিনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও বড় দয়াময় আর মসজিদদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তালার বাণী শুনতে পায় অতপর তাকে তার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেবে এটা এজন্যেই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা কিছুই জানে না আল্লাহ তালা ও তার রসুলের সাথে মুশরেকদের এ চুক্তি কিভাবে বহাল থাকবে তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা এই চুক্তির ওপর বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরাও চুক্তির উপর বহাল থেকো অবশ্যই আল্লাহ তালা চুক্তি ও ওয়াদার ব্যাপারে সাবধানী ব্যক্তিদের ভালোবাসেন كيف وإن يظهروا عليكم لا يرقبوا قلوبهم وأكثرهم فاسقون কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে তাহলে তারা যেমনি আত্মীয়তার বন্ধনের তোয়াক্কা করবে না তেমনি চুক্তির মর্যাদাও দেবে না তারা শুধু মুখের কথা দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করে কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা কিছুতেই মেনে নেয় না মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসেক ইস্তাও আল্লাহ তালার আয়াতসমূহ সামান্য কিছু বৈষয়িক মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে আল্লাহ তালার পথ থেকে দূরে রেখেছে নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে কোনো ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না তেমনি কোনো অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এ সত্ত্বেও যদি তারা তওবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তারা হবে তোমাদের দিনই ভাই আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যা তারতম্য বুঝতে পারে তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের সম্পাদিত চুক্তি ভঙ্গ করে এবং ক্রমাগত তোমাদের দিন সম্পর্কে বিদ্রুপ করতে থাকে তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো কেননা তাদের জন্যে তখন আর কোনো চুক্তি বহাল নেই এর ফলে আশা করা যায় তারা তাদের মন্দ কাজগুলো থেকে বিরত থাকবে ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে যারা আল্লাহ তালার রসুলকে স্বদেশ থেকে বের করার সংকল্প করেছে এবং তারাই তো প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে তোমরা কি সত্যি তাদের ভয় করো অথচ যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করা উচিত قاتلوهم يعذبهم الله بأيديكم তাদের সাথে লড়াই করো আল্লাহ তালা আসলে তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন এবং তিনি এভাবেই তাদের অপমানিত করবেন তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং এভাবে তিনি মোমেন সম্প্রদায়ের মনকেও প্রশান্ত করে দেবেন তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদুরিত করে দেবেন তিনি যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন আল্লাহ তালা সব কিছুই জানেন এবং তিনি হচ্ছেন সুবিজ্ঞ কুশলী তোমরা কি একথা মনে করে নিয়েছ তোমাদের এমনি এমনিই ছেড়ে দেয়া হবে অথচ এখনও আল্লাহ তালা ভালো করে পরখ করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জেহাদ করেছে আর কারা আল্লাহ তালা তার রসুল ও মোমেনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে বস্তুত তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তালা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন মুশরেকরা যখন নিজেরাই নিজেদের কুফরির কথা স্বীকার করছে তখন তারা আল্লাহ তালার মসজিদ আবাদ করবে এটা তো হতেই পারে না মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড আগেই বরবাদ হয়ে গেছে এবং চিরকাল তাই এদের দুজখের আগুনেই কাটাতে হবে আল্লাহ তালার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান আনে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে আর আল্লাহ তালা ছাড়া কাউকেই তারা ভয় করে না এদের ব্যাপারেই আশা করা যায় এরা হেদায়ত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে أجعلتم سقاية الحاج لا عند এমনকি হজের মৌসুমে হাজিদের পানি পান করানো ও কাবা ঘরের খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো যে ব্যক্তি আল্লাহ তালার উপর ইমান এনেছে পরকালের উপর ইমান এনেছে এবং আল্লাহ তালার রাস্তায় জেহাদ করেছে এরা কখনো আল্লাহর কাছে সমান মর্যাদার নয় আল্লাহ তালা কখনো জালেমদের সঠিক পথ দেখান না যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে তাঁরই সন্তুষ্টির জন্য হিজরত করেছে এবং আল্লাহ তালার পথে তাদের জান মাল দিয়ে জিহাদ করেছে তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবার চাইতে বড় এবং এ ধরনের লোকেরাই পরিণামে সফল কাম হবে তাদের মালিক তাদের জন্য নিজ তরফ থেকে দয়া সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের সামগ্রীসমূহ সাজানো রয়েছে সেখানে তারা হবে চিরস্থায়ী নিশ্চয়ই আল্লাহ তালার কাছে মোমেনদের জন্য মহাপুরস্কার সংরক্ষিত রয়েছে ومن يتولهم منكم فأولئك ব্যক্তিরা যদি তোমাদের পিতা ও ভাই কখনো ইমানের উপর কুফরিকেই বেশি ভালোবাসে তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা এ ধরনের লোকদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে সুস্পষ্ট জালেম হে নবী বলো যদি তোমাদের পিতা তোমাদের ভাই তোমাদের পরিবার পরিজন ও তোমাদের অর্জিত ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তোমরা ভয় করো তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা একান্তভাবে কামনা করো এগুলো যদি তোমরা আল্লাহ তালা তার রসুল ও তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো তাহলে তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে তার আজাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো জেনে রেখো আল্লাহ তালা কখনো ফাসেক সম্প্রদায়কে হেদায়ত করেন না لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم আল্লাহ তালা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন বিশেষ করে হুনায়নের দিনে যে সাহায্য করেছেন তা স্মরণ করো সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল অথচ সংখ্যার এ বিপুলতা তোমাদের সেদিন কোনই কাজে আসেনি জমিন তার বিশালতা সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল অতপর তোমরা একসময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে ثم أنزل الله سكينته كذب الذين كفروا وذلك جزاء الكافرين يا তার রসুল ও ময়দানে অটল হয়ে থাকা মোমেনদের ওপর তার প্রশান্তি নাজিল করলেন ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের সেদিন তোমরা দেখতে পাওনি এবং তাদের দিয়ে তিনি কাফেরদের এক চরম শাস্তি দিলেন যারা আল্লাহকে অস্বীকার করে এ হচ্ছে তাদের যথাযথ পাওনা এর পরেও আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু ও হে মানুষ তোমরা যারা আল্লাহ তালার উপর ইমান এনেছ জেনে রেখো মুশরেকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে অপবিত্র অতএব এ অপবিত্রতা নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো এ পবিত্র মসজিদের কাছে না আসে যদি তাদের না আসার কারণে তোমরা আশু দারিদ্রের আশঙ্কা করো তাহলে জেনে রেখো অচিরেই আল্লাহ তালা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দিতে পারেন অবশ্যই আল্লাহ তালা সর্বজ্ঞ ও কুশলী যাদের প্রতি ইতিপূর্বে কেতাব অবতীর্ণ করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ তালার উপর ইমান আনে না পরকালের উপর ইমান আনে না আল্লাহ তালা ও তার রসুল যা কিছু হারাম করেছেন তা হারাম বলে স্বীকার করে না সর্বোপরি সত্য দিন ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও যে পর্যন্ত না তারা নত হয়ে স্বেচ্ছায় জিজিয়া কর দিতে শুরু করে وقالت ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون ابن مريم ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র আবার খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র আসলে এ সবই হচ্ছে তাদের মুখের কথা তাদের আগে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এরা তাদেরই অনুকরণ করছে মাত্র আল্লাহ তালা এদের সবাইকে ধ্বংস করুন তাকিয়ে দেখো এরা কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে ঠোকর খাচ্ছে এ লোকেরা আল্লাহ তালাকে বাদ দিয়ে তাদের আলেম ও পীর দরবেশদের মাবুদ বানিয়ে নিয়েছে এবং মরিয়াম পুত্র মাসিকেও কেউ কেউ মাবুদ বানিয়ে রেখেছে অথচ এদের এক আল্লাহ তালা ছাড়া অন্য কারোই বন্দিগি করতে আদেশ দেয়া হয়নি তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তারা যাদের আল্লাহর সাথে শরিক করে তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র এ মূর্খ লোকেরা তাদের মুখের এক ফুৎকার দিয়ে আল্লাহর দিনের মশাল নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালা তাঁরে আলোর পূর্ণ বিকাশ ছাড়া অন্য কিছুই চান না যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর তিনিই মহান আল্লাহ যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়েত ও সঠিক জীবন বিধান সহকারে তার রসুলকে পাঠিয়েছেন যেন সে এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার সব কয়টি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 প্রণীত নির্ভুল ব্যবস্থা অতএব তার ভেতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না তোমরা যখন মুশ্রিকদের সাথে যুদ্ধ করবে তখন সবাই একসাথে মিলিত হয়ে তাদের মোকাবেলা করবে যেমনিভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে জেনে রেখো যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা অবশ্যই তাদের সাথে রয়েছেন নিষিদ্ধ মাসকে হীন ও স্বার্থে মুলতবি করা কিংবা তা আগপাচ করা তো কুফরির মাত্রায় বৃদ্ধি করে এর ফলে কাফেরদের আরও বেশি গোমরাহিতে নিমজ্জিত করে দেয়া হয় এ লোকেরা এক বছর কোনো মাসকে নিজেদের প্রয়োজনে হালাল করে নেয় আবার পরবর্তী কোনো বছরে সে মাসকে তারা হারাম বানিয়ে নেয় যেন এভাবে আল্লাহ তালা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায় আবার আল্লাহ তালা যা হারাম করেছেন তাও মাঝে মাঝে হালাল হয়ে যায় বস্তুত তাদের অন্যায় কাজগুলো এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে আর আল্লাহ তালা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না يا أيها الذين آمنوا ما لكم سبيل الله افتاقنتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبون يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير হে মানুষ তোমরা যারা আল্লাহ তালার উপর ইমান এনেছ এ কি হলো তোমাদের যখন তোমাদের আল্লাহ তালার পথে কোনো অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা জমিন আঁকড়ে ধরো তোমরা কি আখেরাতের সমৃদ্ধির তুলনায় এ দুনিয়ার জীবন কি বেশি ভালোবাসো অথচ পরকালের মানদণ্ডে দুনিয়ার জীবনের এ ভোগের উপকরণ নিতান্তই কম তোমরা যদি কোনো অভিযানে বের না হও তাহলে এ অবাধ্যতার জন্য তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা বদল করে দেবেন তোমরা কিন্তু তার কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না কারণ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله أنزل الله سكينته عليه وأيده وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم হে মোমেনরা তোমরা যদি তাকে এ কাজে সাহায্য না করো তাহলে আল্লাহ তালাই তাকে সাহায্য করবেন আল্লাহ তালা তখনও তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল বিশেষ করে যখন সে নবী ছিল মাত্র দুজনের মধ্যে একজন তাও আবার তারা দুজন ছিল অন্ধকার এক গুহার মধ্যে সে নবী যখন তার সাথীকে বলছিল কোনো দুশ্চিন্তা করো না আল্লাহ তালা আমাদের সাথেই আছেন অতঃপর আল্লাহ তালা তার উপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন এক বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা সেদিন দেখতে পাওনি এবং যারা আল্লাহ তালাকে অমান্য করেছে আল্লাহ তালা তাদের ধৃষ্টতামূলক বক্তব্য নিচু করে দিলেন এবং আল্লাহ তালার কথাই উপরে থাকল আল্লাহ তালা পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لك اتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعت তোমরা অভিযানে বের হয়ে পড়ো কম রণসম্ভারে হোক কিংবা বেশি হোক এবং জিহাদ করো আল্লাহ তালার পথে নিজেদের জান দিয়ে মাল দিয়ে এটাই তোমাদের জন্য উত্তম কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে হে নবী এতে যদি আশু কোনো লাভ থাকত হতো যদি তাদের এ সফর সহজ সুগম তাহলে তারা অবশ্যই এ অভিযানে তোমার পেছনে পেছনে যেত কিন্তু তাদের জন্য এ যাত্রাপথ অনেক দীর্ঘ ও দুর্গম ঠেকেছে তারা সত্তরই আল্লাহর নামে তোমার কাছে কসম করে বলবে আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম মিথ্যা অজুহাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে আল্লাহ তারা জানেন এরা হচ্ছে মিথ্যাবাদী عفى الله عنك لم أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين والله عليم بالمتقين إنما يستأذنك الذين لا رَيْبِهِمْ يَتَرَدَّدُونَ وَلَوْ أَرَادُوا الْخُرُوجَ لَأَعَدُّوا لَهُ عُدَّةً وَلَكِنْ كَرِهَ اللَّهُ بعثهم فَثَبَّتُوا হে নবী আল্লাহ তালা তোমাকে মাফ করুন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে যারা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনেছে তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না আল্লাহ তালা অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকে ভয় করে যুদ্ধে না যাওয়ার জন্যে তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা যারা আল্লাহ তালা ও পরকালের ওপর কোন রকম ইমান রাখে না তাদের মন সংশয়যুক্ত আর তারা নিজেরাও সংশয় দ্বিধাগ্রস্ত থাকে যদি সত্যি এরা তোমার সাথে বের হতে চাইত তাহলে তারা সেজন্য কিছু না কিছু প্রস্তুতি তো নিত কিন্তু এদের যাত্রা করাটা আল্লাহ তালার মনোপুত হয়নি তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন তাদের যেন বলে দেয়া হলো যারা পেছনে বসে আছে তোমরা তাদের সাথে বসে থাকো لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের মাঝে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্য এদিক সেদিক ছুটাছুটি করত তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ইমানের লোক আছে আল্লাহ তালা এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেয়া চক্রান্ত করেছিল শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হল এবং আল্লাহ তালার ফয়সালাই চূড়ান্তভাবে বিজয়ী হল যদিও তারা হচ্ছে এ বিজয় অপছন্দকারী তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে হে নবী এ যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোনো লোভনীয় বস্তুর মুসিবতে ফেলো না তোমরা জেনে রেখো এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে আর জাহান্নাম তো কাফেরদের চারিদিকে বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয় আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে হ্যাঁ আমরা এটা জানতাম তাই আমরা আগেই ভিন্ন পথ অবলম্বন করে নিয়েছিলাম অতপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে وعلى الله فليتوكل المؤمنون তুমি তাদের বলো আসলে কল্যাণ অকল্যাণের কিছুই আমাদের উপর নাজিল হবে না হবে শুধু তাই যা আল্লাহ তালা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন তিনি আমাদের একমাত্র আশ্রয় আর যারা মোমেন তাদের তো ভালো মন্দ সব ব্যাপারে শুধু আল্লাহ তালার উপরই ভরসা করা উচিত قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো কিন্তু তোমাদের জন্য আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তালা নিজে থেকে তোমাদের আজাব দেবেন কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের তিনি শাস্তি পৌঁছবেন অতএব তোমরা অপেক্ষা করো আমরাও তোমার সাথে অপেক্ষা করছি হে নবী তুমি বলো ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো কোনো অবস্থায় তোমাদের কাছ থেকে তা কবুল করা হবে না কেননা তোমরা হচ্ছ একটি নাফরমান জাতি ওয়া كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كافرون তাদের এ অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে ও তার পাঠানো রসুলকে অমান্য করেছে তারা নামাজের জন্য আসে ঠিকই কিন্তু তারা থাকে একান্ত অলস আর আল্লাহ তালার পথে অর্থ ব্যয় করে বটে তবে তা করে একান্ত অনিচ্ছার সাথে সুতরাং হে নবী ওদের মাল সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে আল্লাহ তালা মূলত এ সব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে এক ধরনের আজাবেই ফেলে রাখতে চান আর যখন তাদের দেহ থেকে যান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায়ই থাকবে এরা আল্লাহ তালার নামে কসম করে বলে এরা তোমাদের দলের লোক অথচ আল্লাহ তালা নিজেই বলেছেন এরা কখনোই তোমাদের লোক নয় এরা হচ্ছে মূলত একটি ভীত সন্ত্রস্ত জাতি এত ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায় যদি মাথা লুকোবার মতো কোনো গিরিগুহা অথবা জমিনের ভেতর ঢুকে পালাবার কোনো জায়গা তাহলে অবশ্যই তারা তোমাদের ভয়ে এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে হলেও বাঁচার চেষ্টা করত এদের মাঝে এমনও লোক আছে যারা বিশেষ অনুদানের ভাগ বন্টনের ব্যাপারেও তোমার উপর দোষারোপ করে কিন্তু সে অংশ যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয় আবার তাদের যদি তা দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে ولو أنهم رضوا ما وقالوا حسبنا الله سيؤتينا الله من الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم والمؤلفة قلوبهم وفي الرقاب والغار যদি তারা এর উপর সন্তুষ্ট হতো যা আল্লাহ তালা ও তার রসুল তাদের দিয়েছেন তাহলে তা কতই না ভালো হতো সে অবস্থায় তারা বলতো আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট অচিরেই আল্লাহ তালা তার অনন্ত ভাণ্ডার থেকে আমাদের অনেক দেবেন এবং তার রসুলও আমাদের অনেক দান করবেন আমরা তো আল্লাহ সন্তুষ্টির দিকেই তাকিয়ে আছি এসব সাদাকা জাকাতের অর্থ হচ্ছে ফকির মিসকিনদের জন্যে এ ব্যবস্থার আওতাধীন কর্মচারীদের জন্য যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য কোনো ব্যক্তিকে গোলামীর বন্ধন থেকে আজাদ করার জন্যে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্যে আল্লাহ তালার পথে সংগ্রামী ও মুসাফেরদের জন্য এ সাদকার অর্থ ব্যয় করতে হবে এটা আল্লাহ তালার নির্ধারিত ফরজ নিঃসন্দেহে আল্লাহ তালা সব কিছু জানেন এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ কুশলী ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয় তারা বলে এ ব্যক্তি কান কথায় বিশ্বাস করে হে নবী তুমি তাদের বলো তার কান তাই শুনে যা তোমাদের জন্য কল্যাণ কর সে আল্লাহ তালাকে বিশ্বাস করে মোমেনদের উপর বিশ্বাস রাখে তোমাদের মধ্যে যারা ইমান আনে সে তাদের জন্যেও আল্লাহ তালার রহমত যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله يعلمون ذلك الخزي العظيم يحذر المنافقون أن تنزل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 ফাঁস করে দেবে হে নবী তুমি এদের বলো হ্যাঁ যদ্দূর পারো তোমরা বিদ্রুপ করে নাও অবশ্যই আল্লাহ তালা এমন কিছু নাজিল করবেন যাতে তিনি সব কিছু ফাঁস করে দেবেন যার তোমরা আশঙ্কা করছ তুমি যদি তাদের কিছু জিজ্ঞেস করো তারা বলবে না আমরা তো একটু কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র তুমি তাদের বলো তোমরা কি আল্লাহ তালা তার আয়াতসমূহ ও তার রসুলকে বিদ্রুপ করছিলে হে কাফেররা তোমরা দোষ ছড়ানোর চেষ্টা করো না একবার ইমান আনার পর তোমরাই পুনরায় কাফের হয়ে গিয়েছিলে আমি যদি তোমাদের এক দলকে তাদের ইমানের কারণে ক্ষমা করে দিতে পারি তাহলে আরেক দলকে পুনরায় কুফরিতে ফিরে যাবার জন্য ভয়াবহ শাস্তিও দিতে পারি কারণ এ শেষের দলের লোকেরা ছিল জঘন্য অপরাধী المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون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 যথেষ্ট তাদের ওপর আল্লাহ তালার গজব নাজিল হোক ওদের জন্য রয়েছে এক চিরস্থায়ী আজাব তোমরা ঠিক তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল ধন সম্পদ সন্তান সন্ততি তাদের তোমাদের চাইতে ছিল বেশি দুনিয়ার যে ভোগ বিলাস তাদের ভাগে ছিল তা তারা ভোগ করে গেছে অতপর তোমাদের ভাগে যা আছে তোমরাও তা ভোগ করে একদিন চলে যাবে যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করা ছিল তা শেষ করে চলে গেছে তারা যেমন অনর্থক কাজকর্মে ডুবে থাকত তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো এরা হচ্ছে সেসব লোক দুনিয়া আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি নুহের জাতির আদ জাতির সামুদ জাতির কীর্তিকলাপ ইব্রাহিম মাদিয়ানবাসী নবী ও সে বিধ্বংস জনবসতির কথা কি এদের কাছে কেউ বলেনি এ সব কয়টি জাতির মানুষের কাছে তাদের রসুলরা আল্লাহ তালার পক্ষ থেকে সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল নবী না পাঠিয়ে কাউকে আজাব দেবেন এমন অবিচার তো আল্লাহ তালা তাদের উপর কখনো করতে পারেন না বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم অপরদিকে মোমেন পুরুষ ও মোমেন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু এরা অন্য মানুষকে ন্যায় কাজের আদেশ দেয় অন্যায় কাজ থেকে বিরত রাখে তারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে জীবনের সব কাজে আল্লাহ তালা ও তার রসুলের বিধানের অনুসরণ করে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের ওপর আল্লাহ তালা অচিরেই তার রহমত নাজিল করবেন অবশ্যই আল্লাহ তালা পরাক্রমশালী কুশলী এ ধরনের মোমেন পুরুষ ও মোমেন নারীদের আল্লাহ তালা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে যেখানে তারা চিরদিন অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে সেদিনের সবচেয়ে বড় নিয়ামত হবে বান্দার প্রতি আল্লাহ তালা সন্তোষ এটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য يا أيها النبي جاهد الكفار عليهم ومأواهم جهنم وبئس المصير নবী কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হও ওদের প্রতি কঠোরতা অবলম্বন করো কেননা এদের চূড়ান্ত আবাসস্থল হবে জাহান্নাম এটি বড়ই নিকৃষ্ট স্থান يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد خيرا لهم وإن يتوكلوا আল্লাহর নামে কসম করে বলে কুফরি শব্দ এরা বলেনি আসলে এরা কুফরি শব্দ বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরেই তারা তা অস্বীকার করেছে এরা এমন এক কাজে সংকল্প করেছিল যা তারা করতে পারেনি এর পরেও তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে আল্লাহ তালা ও তার রসুল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন এখনও যদি এ লোকেরা আল্লাহ তালার কাছে তওবা করে তাহলে এটা তাদের জন্যেই ভালো হবে আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তালা দুনিয়া আখেরাত উভয় স্থানেই তাদের কঠিন আজাব দেবেন এবং উপরন্তু এ জমিনে তারা কখনো কোনো বন্ধু কিংবা সাহায্যকারী পাবে না ওদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যদি আল্লাহ তালা নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা অবশ্যই তার একাংশ আল্লাহর পথে দান করব এবং সত্যি আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর যখন আল্লাহ তালা নিজ অনুগ্রহের ভাণ্ডার থেকে তাদের ধন সম্পদ দান করলেন তখন তারা দানের বদলে কার্পণ্য করতে শুরু করল এবং আল্লাহ তালাকে দেয়া ওয়াদা থেকে তার গোড়ামির সাথেই ফিরে এলো فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم أن الله অতপর আল্লাহ তালা তাদের অন্তরে মুনাফেকি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে এটা এ কারণে এরা আল্লাহ তালার কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে আসলেই এরা ছিল ভয়ানক মিথ্যাবাদী এ লোকেরা কি একথা জানত না তাদের সব গোপন কথা ও সব সলা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 দুটোই সমান তুমি যদি সত্তর বারো তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তালা কখনো তাদের মাপ করবেন না কেননা এরা জেনে বুঝে আল্লাহ তালা ও তার রসুলকে অস্বীকার করেছে আসলে আল্লাহ তালা কখনো নাফরমান লোকদের হেদায়ত করেন না যারা তাবুকের যুদ্ধে না গিয়ে পেছনে পড়ে থাকল তারা এভাবে রসুলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল মূলত তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করাটা পছন্দ করল না বরং বলল এ ভীষণ গরমে তোমরা বাইরে যেও না হে নবী তুমি তাদের বলো জাহান্নামের আগুন তো এর চাইতেও বেশি গরম কত ভালো হতো এ লোকগুলো যদি একথাটা বুঝতে পারত فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي ولن تقاتلوا معي عدوا ولا تصلي على অতএব এ দুনিয়ায় তাদের কম হাসা উচিত অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে তারা যা গুনাহ এখানে অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময় যদি আল্লাহ তালা এ অভিযানের পর তোমাকে এদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন এবং তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাবার অনুমতি চায় তাহলে তুমি বলো না কখনো তোমরা আমার সাথে আর কোনো অভিযানে বের হবে না তোমরা আমার সাথী হয়ে আর কখনো শত্রুর সাথে লড়বে না কেননা তোমরা আগের বার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে আর যাও যারা পেছনে পড়ে আছে তাদের সাথে তোমরাও গিয়ে বসে থাকো ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো তার জানাজা নামাজ পড়ো না কখনো তার কবরের পাশে তুমি দাঁড়িও না কেননা এ ব্যক্তিরা আল্লাহ তালা ও তার রসুলের সাথে কুফরি করেছে এরা নাফরমান অবস্থায় মরেছে وَإِذَا أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين رضوا بأن يكونوا الأنهار خالدين فيها ذلك الفوز العظيم ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের কখনো বিমুগ্ধ করতে না পারে মূলত আল্লাহ তালা এ সব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে নানা ধরনের শাস্তি দিতে চান এবং তাদের প্রাণবায়ু একদিন এমন এক অবস্থায় বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে যখনই এমন ধরনের কোনো সুরা নাজিল হয় যাতে বলা হয় তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং তার রসুলের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো তখনই তাদের বৃত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় এবং তারা বলে হে নবী আমাদের রেহাই দাও যারা ঘরে বসে আছে তাদের সাথে আমাদেরও বসে থাকতে দাও তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে ফলে তারা কিছুই বুঝতে পারে না কিন্তু আল্লাহর রসুল এবং যারা তার সাথে আল্লাহ তালার উপর ইমান এনেছে তারা সবাই নিজেদের যান মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে অতএব এদের জন্যই যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম এর বিনিময়ে আল্লাহ তালা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান সেখানে তারা চিরকাল থাকবে বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য سيصيب الذين كفروا منهم عذاب أليم ওজরকামী কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয় এভাবে সে লোকগুলোও ঘরে বসে থাকলেও যারা আল্লাহ তালা ও তার রসুলের কাছে ইমানের মিথ্যা দাবি করেছিল এদের মধ্যে যারা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে ঘরে বসে থেকেছে অচিরেই তারা মর্মান্তিক আজাবে নিমজ্জিত হবে ma যারা দুর্বল তারা যদি এ যুদ্ধে শরিক না হয়ে থাকে তাদের উপর কোনো দোষ নেই দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধে খরচ করার মতো কোনো সম্বল পায়নি অবশ্য এরা যদি আল্লাহ তালার নিষ্ঠাবান বান্দা হয় তাহলেই তারা এ অব্যাহতির আওতায় পড়বে সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগের কারণ নেই আল্লাহ তালা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু তাদের ব্যাপারেও কোনো অভিযোগ নেই যারা যুদ্ধ শুরুর প্রাককালে তোমার কাছে যাত্রার বাহন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 ফেরেবে তারা তাদের নেক কাজকে গুনাহের কাজের সাথে মিশিয়ে ফেলেছে আশা করা যায় আল্লাহ তালা তাদের উপর ক্ষমা পরবশ হবেন অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত ও সাদকা গ্রহণ করো সাদকা তাদের পাক সাফ করে দেবে তা দিয়ে তাদের পরিশোধিত করে দেবে তুমি তাদের জন্য দোয়া করবে কেননা তোমার দোয়া তাদের জন্য হবে পরম সান্ত্বনা আল্লাহ তালা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন তারা কি এ কথাটা জানে না আল্লাহ তালা তার বান্দাদের তবা কবুল করেন এবং তিনি জাকাত ও সদকা গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ তালা হচ্ছেন তবা গ্রহণকারী ও পরম দয়ালু وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة وستردون إلى عالم الغيب والشهادة الشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم হে নবী এদের তুমি বলো তোমরা ভালো কাজ করো আল্লাহ তালা তার রসুল ও মোমেনরা তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন অতঃপর মৃত্যুর পর তোমাদের সবাইকে এমন এক সত্তার দিকে ফিরিয়ে দেয়া হবে যিনি দেখা অদেখা সব কিছু সম্পর্কেই সম্যক অবগত সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কোন ধরনের কাজ করছিলে তোমাদের মাঝে আরও একটি দল রয়েছে যাদের ব্যাপারে এখনও আল্লাহ সিদ্ধান্তের আশা করা হচ্ছে আল্লাহতালা তাদের হয় শাস্তি দেবেন না হয় তিনি তাদের তবা কবুল করবেন বস্তুত আল্লাহতালা হচ্ছেন সুবিজ্ঞ কুশলী والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وإرصادا لمن حارب الله ورسوله من قبل ليحلفن إن أردنا إلا الحسنى وليحلفن إن أردنا إلا الحسنى والله كاذبون لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن والله يحب المطلق মোনাফেকদের মধ্যে এমন লোক আছে যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্য মসজিদে জেরার বানিয়েছে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার বিরোধিতা করা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তালা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সরবরাহ করা এরা তোমাদের কাছে শক্ত কসম খেয়ে বলবে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণেই এটা করিনি আল্লাহ তালা নিজে সাক্ষ্য দিচ্ছেন এরা হচ্ছে মিথ্যাবাদী তুমি এবাদতের উদ্দেশ্যে কখনো সেখানে দাঁড়াবে না তোমার তো দাঁড়ানো উচিত সেখানে যে মসজিদ প্রথম দিন থেকেই আল্লাহর ভয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেখানে এমন কিছু মানুষ আছে যারা ইমান ও আমলের ক্ষেত্রে নিজেরা সব সময় পাক পবিত্র হওয়া পছন্দ করে আর আল্লাহ তালাও এই পাক সাফ লোকদেরই ভালোবাসেন أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس أسس بنيانه على شفا جوف نهار فانهار به في نار جهنم والله الله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم قلوبهم والله عليم حكيم যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও আল্লাহর সন্তুষ্টির উপর সে ব্যক্তি উত্তম না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতন উন্মুখ একটি গর্তের কিনারায় এবং যা তাকে সহ অচিরেই জাহান্নামের অতল আগুনের খাদে গিয়ে পড়বে আল্লাহ তালা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়ত দেন না ওরা যা বানিয়েছে তা হামেশাই তাদের অন্তরে একটি সন্দেহের বীজ হয়ে আটকে থাকবে যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ততদিন পর্যন্ত তা অব্যাহত থাকবে আল্লাহ তালা সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময় أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده فاستبشروا ببيعكم الذي بايعتم وذلك هو الفوز العظيم التائبون العابدون ناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله অবশ্যই আল্লাহ তালা মোমেনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের যান ও তাদের মাল খরিদ করে নিয়েছেন এরা আল্লাহর পথে জেহাদ করে অতপর এ জেহাদে কখনো কাফেরদের তারা হত্যা করে কখনো আবার শত্রুর হাতে তারা নিজেরা নিহত হয় মোমেনদের সাথে এ খাঁটি ওয়াদা এর আগে তাওরাত এবং ইঞ্জিলেও করা হয়েছিল আর এখন তা এ কোরআনে করা হচ্ছে এই ওয়াদা পালন করা আল্লাহ তালার নিজস্ব দায়িত্ব আর আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা পূরণ করতে পারে অতএব হে মোমেনরা তোমরা তার সাথে যে কেনাবেচার কাজটি সম্পন্ন করলে তাতে আনন্দ প্রকাশ করো এবং এটি হচ্ছে এক মহা সাফল্য যারা আল্লাহর দরবারে তওবা করে নিষ্ঠার সাথে তার এবাদত করে তার প্রশংসা করে তার জন্য রোজা রাখে তার জন্যে রুকু সাজদা করে যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সর্বোপরি যারা জীবনের সকল পর্যায়ে আল্লাহ তালার নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে চলে হে নবী তুমি এ ধরনের সব মোমেনদের জান্নাতের সুসংবাদ দাও ما كان للنبي والذين آمنوا ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم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 ওপর যারা একান্ত কঠিন সময়ে তার অনুগমন করেছিল তাদের সবার ওপর এমনকি যখন তাদের একটি ছোট্ট দলের চিন্তা একটু বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল অতপর আল্লাহ তালা এদের সবার উপর দয়া করলেন নিশ্চয়ই তিনি ছিলেন তাদের প্রতি দয়ালু ও অনুগ্রহশীল وعلى الثلاثة الذين خلفوا حتى حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وضاقت عليهم أنفسهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن هو التواب الرحيم সে তিন ব্যক্তির ওপরও আল্লাহ তালা দয়া করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি করে রাখা হয়েছিল তাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হয়ে গেল এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছে দুর্বিষহ হয়ে পড়ল তারা একথা উপলব্ধি করতে সক্ষম হল যে আসলেই আল্লাহ তালা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে কোনো আশ্রয় পাওয়া যাবে অতপর আল্লাহ তালা তাদের উপর অনুগ্রহ করলেন যেন তারা তওবা করে পুনরায় তার কাছে ফিরে আসতে পারে অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু يا واتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن تخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يرغبون منهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطعون موطئا ولا يطعون موطئا ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن أحسن ما كانوا يعملون হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং হামেশা সত্যবাদীদের সাথে থাকো মদিনার মূল অধিবাসী ও তাদের আশেপাশের বেদুইন আরবদের জন্য এটা সঙ্গত ছিল না যে তারা রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করবে আসলে এটা এজন্যে আল্লাহ তালার পথে তারা যে তৃষ্ণা ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাবে তা তাদের নেক আমলের মধ্যেই সামিল হবে তাছাড়া এমন কোন স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় কাফেরদের তাদের উপর ক্রোধ আসবে এবং শত্রুদের কাছ থেকেও মোকাবেলার সময় তারা কিছু সম্পদ লাভ করবে মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্য নেক আমল লেখা হবে নিশ্চয়ই আল্লাহ তালা নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করবেন না এভাবেই তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি তা বিনষ্ট হয় না এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো প্রান্তর অতিক্রম করে চলে তাও তাদের জন্য লিপিবদ্ধ হবে যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখেরাতে আল্লাহ তালা তার চাইতে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন وما كان المؤمنون كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون يا أيها مع المتقين মোমেনদের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয় তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো এবং দিন সম্পর্কে জ্ঞানানুশীলন করত অতপর যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসত তখন তাদের জাতিকে তারা আজাবের ভয় দেখাত আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে হে ইমানদার লোকেরা কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে জেহাদ করো এমনভাবে জেহাদ করবে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রেখো আল্লাহ তালা হামেশাই মোত্তাকি লোকদের সাথে রয়েছেন وإذا منهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا رجسهم وماتوا وهم كافرون যখন কোনো নতুন সুরা নাজিল হয় তখন এদের কিছু লোক এসে বিদ্রুপের ভাষায় জিজ্ঞেস করে এ সুরা তোমাদের কার কার ইমান বৃদ্ধি করেছে তোমরা বলো হ্যাঁ যারা সত্যি আল্লাহর উপর ইমান এনেছে এ সুরা অবশ্যই তাদের ইমান বৃদ্ধি করেছে এবং এর ফলে তারা আনন্দিতও হয়েছে আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে এ সুরা তাদের মধ্যে আগের জমে থাকা নাপাকির সাথে আরও কিছু নতুন নাপাকি যুক্ত করে তা বাড়িয়ে দিয়েছে এবং তারা এ নাপাক ও কাফের অবস্থায় মারা যাবে العين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفعلون يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما حريص عليكم তারা কি দেখতে পায় না প্রতি বছর তাদের কিভাবে বিভিন্ন পরীক্ষায় ফেলে একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হচ্ছে এর পরেও তারা তওবা করে না এবং বিপর্যয় থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না আর যখনই কোনো নতুন সুরা নাজিল হয় তখন তারা পরস্পর চোখ চাওয়াচাওয়ি করে এবং ইশারায় একে অপরকে জিজ্ঞাসা করে কেউ কি তোমাদের দেখতে পাচ্ছে অতপর তারা হেদায়েত থেকে ফিরে যায় আর আল্লাহ তালা তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছেন কেননা এরা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না হে মানুষ তোমাদের কাছে তোমাদেরই মধ্যে থেকে এক রসুল এসেছে তোমাদের কোনো রকম কষ্ট ভোগ তার কাছে দুঃসহ সে তোমাদের একান্ত কল্যাণকামী ইমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ ও পরম দয়ালু فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت عليه توكلت وهو رب এর পরেও যদি এরা এমন কল্যাণকামী একজন রসুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের খোলাখুলি বলে দাও আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই সমস্যায় সংকটে আমি তাঁর উপরে ভরসা করি এবং তিনি হচ্ছেন মহান আরসের একচ্ছত্র অধিপতি